আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন মুহাজিরগণ মদিনাহ আগমন করলেন তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ ও সাদ ইবনু রাবি রদিল্লাহ তাল্লাহ্ন এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন তখন তিনি সাদ রদিল্লাহ তাল্লাহ্ন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্নকে বললেন আনসারদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্পদের অধিকারী আপনি আমার সম্পদকে দুভাগ করে নিন আমার দুজন স্ত্রী রয়েছে আপনার যাকে পছন্দ হয় বলুন আমি তাকে তালাক দিয়ে দিব ইদ্যত শেষে আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান রদিয়াল্লাহ তালাহু বললেন আল্লাহ আপনার পরিবারে এবং সম্পদে বরকত দান করুন আপনাদের বাজার কোথায় তারা তাকে বনুকায়নুকার বাজার দেখিয়ে দিলেন যখন ঘরে ফিরলেন তখন কিছু পনির ও কিছু ঘি সাথে নিয়ে ফিরলেন এরপর প্রতিদিন সকালবেলা বাজারে যেতে লাগলেন একদিন নাবি সাল্লাহ সাল্লামের কাছে এমন অবস্থায় আসলেন যে তার শরীর ও কাপড়ে হলুদ রঙের চিহ্ন ছিল নাবী সাল্লাহ সাল্লাম বললেন ব্যাপার কী তিনি রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আমি বিয়ে করেছি নাবী সাল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলেন তাকে কি পরিমাণ মাহর দিয়েছ তিনি বললেন খেজুরের এক আটির পরিমাণ অথবা খেজুরের এক আটির ওজন পরিমাণ স্বর্ণ দিয়েছি